যখন পৃথিবীতে দুই প্রকার মানুষ বসবাস করে মমিন বা মুসলিম ছাড়া পৃথিবীতে মমিন ও মুসলিম ছাড়া সাধারণত দুই প্রকার মানুষ বসবাস করে এক প্রকার মানুষ আল্লাহকে একেবারেই অস্বীকার করে যাকে নাস্তিক্যবাদ বলা হয় কিংবা ওর সাথে সাথে আর অন্য কিছু নামে তাদেরকে আখ্যা দেওয়া হয় আর এ প্রকার লোক আল্লাহকে বিশ্বাস করে কিন্তু ইবাদতের সময় আল্লাহর সাথে অন্যকে শরিক করে অংশ করে অংশী করে যারা আল্লাহকে বিশ্বাস করার পর ইবাদতে অংশী করে তারা এবং নাস্তিকের মাঝে আসলে কোনো পার্থক্য নেই দু উভয় জান না নাস্তিক্যবাদ কি জিনিস এ সম্পর্কে সংসদ বাংলা অভিধান তিনশো একুশ নম্বর পৃষ্ঠায় বলা হচ্ছে নাস্তিক্যবাদ হচ্ছে নিরীশ্বরবাদ যারা ঈশ্বরে বিশ্বাস করে না যাকে আমরা বলি খালেক বা আল্লাহ রব্বুল আলমিনকে যারা বিশ্বাস করে না তাদেরকে বলা হয় নাস্তিক্যবাদ বা নাস্তিক অন্য এক স্থানে বলা হচ্ছে আস্তিকের বিপরীত করাটাই হচ্ছে নাস্তিক্যবাদ এই নাস্তিক্যবাদ এরা তাহলে কি বলে যে দুনিয়াটা কিভাবে আবিষ্কার হলো কিভাবে সৃষ্টি হলো মানুষজন কিভাবে সৃষ্টি হলো তো এরা বলে থাকে যে প্রকৃতি এ সকল কিছুকে সৃষ্টি করেছে কে সৃষ্টি করেছে প্রকৃতি এ সকল কিছুকে সৃষ্টি করেছে কিন্তু প্রশ্ন আসে প্রকৃতিটাকে কে কে সৃষ্টি করলো এই প্রশ্নটা কি থাকে না এদের বিশ্বাস যে পুরোপুরি ভৌতিকভাবে পুরোপুরি একটি পদার্থর রূপ দিয়ে এই পৃথিবী আবিষ্কার হয়েছে আর এই পদার্থর মাধ্যমে পৃথিবী আবিষ্কার হয়েছে এই জিনিসটাকে বলা হয় বস্তুবাদ বা জড়বাদ এক বস্তু আর এক বস্তুকে আবিষ্কার করে এক জিনিস আরেক জিনিসকে আবিষ্কার করে একে বলা হচ্ছে কি জড়বাদ বা বস্তুবাদ মনে রাখবেন বর্তমান যুগে নাস্তিকবাদের মানুষেরা সরাসরি নিজের মতবাদকে প্রচার করে বস্তুবাদ ও জোড়বাদের মাধ্যমে বস্তুবাদী এবং জোড়বাদীতে হচ্ছে বর্তমান যুগে বিজ্ঞান এই জিনিসটারই আরেকটা রূপ হচ্ছে বিবর্তনবাদ যারা মনে করে যে একটি প্রজন্ম আরেকটি প্রজন্মকে জন্ম দিয়েছে এইভাবে পরিবর্তন হতে হতে বিবর্তন হতে হতে মানুষ এক সময় বানর ছিল বানর থেকে এখন মানুষ হয়েছে লেজটা ছুটে পড়ে গেছে আর পরিবর্তন হবে না কিন্তু প্রশ্নটা এখনো থেকে যায় যে বানরটা তাহলে কোথা থেকে এসেছিল যারা বলে থাকে যেমন মানে একটু আগে আলোচনা শুনেছিলেন যে ভৌত প্রকৃতিক এবং ভৌতিক রূপে পৃথিবীর এই যে ব্যাখ্যা দেওয়া হয় যে পানি সর্বপ্রথম আগে সৃষ্টি এবং তা থেকে সবকিছুকে সৃষ্টি করা হয়েছে তাহলে প্রশ্ন আসে যে পানিটাকে কে সৃষ্টি করলো এ সকল কিছুর উত্তর তাদের কাছে কিন্তু নেই বা থাকলো এলোমেলো বন্ধুগণ তারা মনে করে যে এই পৃথিবীকে একটি আকস্মিক ঘটনার মাধ্যমে সৃষ্টি হয়েছে আর মানুষ বানর থেকে এসেছে পৃথিবী কিভাবে এসেছে তো বলছে যে সূর্যের পাশ দিয়ে একটা নক্ষত্র খুব দ্রুত ছুটে যাচ্ছিল আর সূর্যের সাথে ঘষা লেগে সূর্যের একটা অংশ পৃথিবী পৃথিবীর রূপে ছিটকে পড়ে আর এই অগ্নিকুণ্ডটি ধীরে ধীরে ধীরে ধীরে নিস্তেজ হতে হতে পৃথিবী আবিষ্কার হয় আর এখান থেকে মানুষজন থেকে নিয়ে প্রাণী সবকিছুর আবিষ্কার হয় আল্লাহ রাবুল আলমিন এদের উত্তরে বলবেন আল্লাহ রাবুল আলমিন এদের উত্তর দিচ্ছেন সুরা কাহাব একান্ন নম্বর আয়াত মা সাতহম খালকাস সামাওয়াত ওয়াল আরদ ওয়ালা আমি এদেরকে সাক্ষী রূপে রাখিনি যখন আকাশ এবং জমিনকে সৃষ্টি করেছিলাম তারা যখন নিজের সৃষ্টি হয়েছিল তখন তারা সাক্ষী রূপে ছিল তাহলে এ কথা কিভাবে তারা বলে <coughs> আল্লাহ রাবুল আলমিন আরো বলছেন তারা কি বিনা কিছুতেই সৃষ্টি হয়েছে আর না তারা সৃষ্টিকর্তা তাহলে বিনা কিছুতে কোনো কিছু সৃষ্টি হতে পারে না যারা এই সারা বিশ্বকে দেখার পরও বলে যে না এর সৃষ্টিকর্তা নেই এর চাইতে অন্ধ ভক্তি আর এর চাইতে অন্ধ বিশ্বাস আর কিছু হতে পারে না বন্ধুগণ আপনারা আমরা কি এই মাইক্রোফোনটা সৃষ্টি যিনি করেছেন তাকে দেখেছি কিন্তু কেন বিশ্বাস করি যারা এই পটলটা এবং পানির ফ্যাক্টরি তৈরি করেছে আমরা কি তাদেরকে দেখেছি তাহলে কেমন করে বিশ্বাস করি আপনারা যে সকল মোবাইল এবং যন্ত্র ব্যবহার করছেন আমরা কি তাদের আবিষ্কারককে দেখেছি তাহলে কিভাবে বিশ্বাস করি সেই কারণে এদের এই উত্তরে দুটি কথা বলতে চাই একটি কথা বলেছিল আরবের একজন বেদুইন উঠের রাখাল তার কথাটি বলতে চাই একবার এরকম এক বেদুইনকে উঠের রাখালকে বলা হয়েছিল যে তুমি বলে খুব আল্লাহকে বিশ্বাস করো তোমার আল্লাহ আছে প্রমাণ কি তখন সেই উটের রাখাল বেদুইন তার উটের রাখাল রাখালত্বের সময় যে উটের গোবরগুলো পড়ে থাকে সেরকম একটা গোবর তুলে বলেছিল যে এই গোবরটা প্রমাণ করে যে উঁট আছে যদি এই গোবরটা না থাকতো তাহলে তা এই উঁট যদি না থাকতো তাহলে এই গোবরটা হতো না হতো কি তাহলে যারা একজন বেদহীন মানুষ মূর্খ মানুষ যদি এটা বুঝতে পারে তাহলে আজ যারা সচককে সারা পৃথিবীকে দেখছে আকাশ এবং জমিনকে দেখছে আকাশের উপর নক্ষত্র রাজিকে দেখছে সূর্য ও চন্দ্রকে দেখছে কিভাবে দিন ও রাত্রি হচ্ছে এবং পৃথিবীতে অগণন পশু পাখি প্রাণী দেখছে সমুদ্র নদী নালা দেখছে তারপরে যদি বলে যে এ সকল কিছুর সৃষ্টিকর্তা নাই তাহলে এটা অন্ধ অহমিকা ছাড়া আর কি হতে পারে এটা অহংকার ছাড়া আর কি হতে পারে বন্ধুগণ নাস্তিকের উদাহরণ এরকমই যদি এক পথিক রাস্তা দিয়ে আসে আর সেই পথিককে যদি জিজ্ঞাসা করা হয় যে ভাই তুমি কোথা থেকে আসছো এবং কোথায় যাবে সে যদি বলে যে আমি কোথা থেকে আসছি তাও জানি না আর কোথায় যাব তাও জানি না তাহলে ওকে কি বলবেন তো আজ নাস্তিকরা ওরকমই যারা যাদেরকে সৃষ্টি করেছে কে তাদের সৃষ্টিকর্তা কে এটাও জানে না মরণের পর কোথায় যাবে তার উত্তরও জানে না বন্ধুগণ একটি লাস্ট ঘটনা শুনে আমি আলোচনা শেষ করে দিই আমাদের মদিনা ইউনিভার্সিটির একজন বিচক্ষণ তহিদের শিক্ষক তার নাম হচ্ছে ডক্টর আব্দুর রাজ্জাক বিন মোহসিন তার একটি বই আছে বইটির নাম হল বারাহিদ তহিদ সেই বইটিতে তিনি ঘটনা লিখছেন যে আজারবাইজান এবং সোভিয়েত ইউনিয়ন থেকে যে সকল দেশ স্বাধীন হওয়ার পর নাস্তিক্য রমরমা নাস্তিক্য বা যে দেশগুলোতে চলে সেখানকার কিছু ছাত্র যখন মোদিনা ইউনিভার্সিটিতে পড়তে আসে শেখের সঙ্গে আলোচনা করার সময় বলেছে যে শেখ আমাদের স্কুলে এমনও কিছু নাস্তিক আছে যারা আমাদেরকে পড়াশোনা করিয়েছে তারা একদিন পড়াশোনা করার সময় বলেছে যে যারা আল্লাহকে বিশ্বাস করে সৃষ্টিকর্তাকে বিশ্বাস করে তাদের সবচাইতে বড় কথা নাকি যে আমরা সৃষ্টি করতে পারি না আল্লাহ রাবুল আলমিন প্রাণী বা প্রাণ বা জীবন দিতে পারে মানুষ দিতে পারে না সেই নাস্তিক টিচার তাদেরকে বলছে যে আমরাও প্রাণ দিতে পারি আল্লাহ জীবন দিতে পারে আমরাও দিতে পারি ছাত্ররা জিজ্ঞাসা করলো এটা কেমন কিভাবে সম্ভব তো বলছে ঠিক আছে আমাকে দুই চারটা গোস্তের টুকরা দাও দুই চারটা গোস্তের টুকরা নিয়েছে কিছু পানি নিয়েছে কিছু মাটি নিয়েছে নেওয়ার পর একটা কৌটাতে ভর্তি করে রেখে দিয়েছে আর বলছে ছাত্ররা এখানে রেখে দিলাম এক সপ্তাহ পর দেখাবো যে আমি কিভাবে জীবন দিতে পারি এ কথা বলার পর এক সপ্তাহ পর একজন ছাত্রকে বলা হচ্ছে যে কৌটাটা খুলো যখন কৌটাটা খোলা হচ্ছে দেখা যাচ্ছে ভিতরে গজ গজ পোকা নড়ছে যখন অনেকগুলা পোকা নড়ছে তখন সেই নাস্তিক বলছে যে দেখো আমি এদেরকে সৃষ্টি করেছি এদেরকে জীবন দিয়েছি নচে নড়াচড়া কিভাবে করে তখন ওখানে একজন তহিদবাদী ছাত্র জিজ্ঞাসা করেছিল যে আমার শিক্ষক আপনি বলেন তো এদের সংখ্যা কত মানে কতগুলা পোকা তৈরি হয়েছে এবার সে চুপ আছে সেই ছাত্র বলল এবার বলেন তো এর মধ্যে কতগুলো পোকা পুং পোকা মানে পুংলিঙ্গ আর পুরুষ পোকা আর কতগুলা স্ত্রীলিঙ্গ স্ত্রী পোকা বলতে পারবেন এবার উঁচু তারপরে আবার সে ছাত্র জিজ্ঞাসা করলো বলতে পারবেন এদের জীবনটা কতদিন পর্যন্ত বাঁধবে তো যদি এ সকল কিছু উত্তর না থাকে তাহলে আপনার দাবিটা কেমন এটা বুঝাই যাচ্ছে বন্ধুগণ আজ নাস্তিক্যবাদের অবস্থা এরকমই একটা বিরাট জালে মানুষকে ফেলে দেওয়ার পর বিশেষ কিছু ভেলকিবাজের মতো কথা বলার পর বিশেষ কিছু এ সকল কিছু বিবর্তন বিবর্তনবাদ এবং জড়বাদ বস্তুবাদ এ সকলের খোলসে নিজেকে আশ্রয় নিয়ে সারা বিশ্বের মানুষকে একটা বিশেষ সমস্যায় ফেলে দিয়েছে আর বিশেষ করে আমাদের মুসলিম ভাইদের ইমান নষ্ট করছে আমাদের উচিত হবে আমাদের সজাগ থাকা এবং এ সকল খপ পরে না পড়ে নিজের ইমানকে মজবুত করা মনে রাখতে হবে পৃথিবীর মধ্যে যদি মানুষ এই এরিস্টনের কথা আসলো এই ডারউইনের কথা আসলো এই নিউটনের কথা আসলো আরো অনেকগুলো দার্শনিকের কথা আসলো পৃথিবীর যত বড় বৈজ্ঞানিক ছিল এবং আছে আর হবে তাদের কথাগুলো যদি মানুষ খুবই স্পষ্টভাবে শক্তিশালীর সাথে মেনে নিতে পারে তাহলে আমরা বুক ফুলিয়ে বলতে পারি পৃথিবীর মহামানব শ্রেষ্ঠ মানব প্রিয় নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাম যার জীবনে কোনো অলুষতা নেই যার চরিত্রয় ব্যবহারে কোনো দাগ নেই যিনি সত্য কথা ছাড়া মিথ্যা কথা বলেননি যে নবী সাল্লা সাল্লাম পৃথিবীতে এতখানি সবকিছু সবকিছু জীবনের সব চেষ্টা দিয়ে যেই ধর্ম এবং যেই মতবাদ নয় আল্লাহ তালা তহিদকে প্রচার করেছেন এরকম একজন মহামানব এবং সুন্দর মানুষের কথা বিশ্বাস করতে আমাদের কোনো দ্বিধা যেন না আর তিনি এটা আমাদের সংবাদ দিয়েছেন যে আল্লাহ রাব্বুল আলামিন আকাশ জমিনকে সৃষ্টি করেছেন ইন্না রাব্বাকুমুল্লাহু আল্লাযী খালাকাস সামাওয়াতি ওয়াল আরদা ফি সিত্তাতি আইয়ামিন সুম্মা ইসতাওয়া আলাল আরশ তোমাদের রব সেই মহান আল্লাহ যিনি আকাশ এবং জমিনকে ছয় দিনে সৃষ্টি করেছেন অতঃপর আকাশে সমা সমুন্নত হয়েছেন আমাদেরকে সেই রব সেই আল্লাহ রাব্বুল আলামিনেরকে বিশ্বাস করতে হবে এবং তারই ইবাদত করতে হবে আমি লাখ প্রথম কথায় বলেছিলাম যারা সেই আল্লাহকে বিশ্বাস করে বটে কিন্তু ইবাদতের বেলা তার সাথে অন্য কেউ অংশী করে নেয় তখন নাস্তিক্য বা তার কুফরি আর এই মুশ্রিকের মধ্যে কোন পার্থক্য থাকে না এই জিনিসটা থেকেও আমাদেরকে সদা সাবধানে থাকতে হবে আমার কথা এখানে শেষ হলো আল্লাহ রাবুল্লাহ যেন আমাদের সকল ভাইকে ইসলামকে বুঝার এবং এই আকিদা তহিদকে বুঝার আর এই আকিদা তহিদের বিপরীত থেকে সাবধান থাকার তৌফিক দান করেন আমিন ওমা আসসালামু আলাইকুম ওয়া ওবরাকাত